আলহামদুলিল্লাহ ও ওসলাত ওসালাম ও আলা রাসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি ওমাওয়ালা প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনাদের সবাইকে রিসালাতুল হাদিস অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি দর্শক রিসালাতুল হাদিস এ অনুষ্ঠানে আমরা প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কথা কাজ মৌনসম্মতি এবং সিরাত সম্পর্কিত যে তথ্য ভাণ্ডার আমাদের কাছে মহাদ্দেসিন একরাম উপস্থাপন করেছেন যুগ যুগ ধরে সেখান থেকে সে বাণীগুলো সে বক্তব্যগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরব এ হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য যাতে করে একজন মুসলিম হিসাবে মমেন হিসাবে আমরা কোরআন এবং সহি সন্না ভিত্তিক আমাদের জীবনকে গঠন করতে পারি আদর্শ নাগরিক হতে পারে আদর্শ মুসলিম হতে পারি আদর্শ মোমেন হতে পারি এবং হতে পারি রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নার প্রকৃত অনুসারী সাহাবাই কেরাম রেদোয়ানুল্লাহ আলহি মাজমাইন তাদের সত্যিকারের অনুসারী এ আমাদের লক্ষ্য আশা করছি আপনারা সকলেই এই হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাদের সাথে এ বিষয়গুলো শেয়ার করার মধ্য দিয়ে জীবন গড়ার সঠিক সম্বল এ থেকে খুঁজে নেবেন ইনশাল্লাহ আমরা ইমাম বুখারি রাহমাহুল্লার প্রখ্যাত আল জামে সাহি আল মুসনাদ যা সাহেব বখারি নামে আমাদের কাছে বিখ্যাত সেই গ্রন্থ থেকেই আমরা আলোচনা শুরু করেছিলাম আজকে তৃতীয় পর্বে আপনাদের সাথে আমরা কথা বলছি দ্বিতীয় পর্বে আমরা প্রথম হাদিসটি আপনাদের কাছে পেশ করেছি এবং সে সম্পর্কিত বেশ কিছু আলোচনাও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি এ সম্পর্কিত আরও কিছু তথ্য আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরব হয়তো বা দু একটি কথা আমরা আবারও রিপিট করব বিগত পর্বের যাতে করে বিষয়টা আমাদের জন্য বুঝতে অনেক সুবিধা হয় আমরা বলেছিলাম যে হাদিসটি ইমাম বখারি তার প্রথম হাদিস হিসাবে নিয়ে এসছেন ওহির সূচনা পর্বে তিনি হাদিসটিকে নিয়ে এসছেন যাতে করে সকল কাজে আমরা সকলেই নিয়তের বিশুদ্ধতাকে প্রাধান্য দিই শুধু ইমাম বখারি নয় ইমাম মুসলিম ওই হাদিসটি তার গ্রন্থে নিয়ে এসছেন এবং ইমাম নাবাউই রিয়াদুসালেহিন গ্রন্থে আল আরবা আইন নাবাউইয়া গ্রন্থে এই হাদিসটি নিয়ে এসছেন এই হাদিসটি সেহা আসিত নামে আমরা যে হাদিসের ছয়টি মৌলিক গ্রন্থ বা সংকলন নামে আমরা জানি বোখারি মুসলিমের পাশাপাশি সোনান আবি দাউদ সুনান উত্তির মেদি সুনান ইবনু মাজা এবং সুনান নাসাই সেগুলোতে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে ইমাম আহমদি হাদিসটি বর্ণনা করেছেন বাইহাকি হাদিসটি বর্ণনা করেছেন আর অনেকেই এই হাদিসটি নিয়ে এসেছেন আমরা সকলেই যাতে নিয়তের বিশুদ্ধতা অর্জন করতে পারি সেই লক্ষ্যে এই হাদিসের আসলে ভাষ্য আমাদের কাছে উপস্থাপন করা হয়েছে এই হাদিসটিকে ইমাম আবু দাউদ তিনি জ্ঞানের অর্ধেক বলেছেন এবং ইমাম শাফি রহমাহুল্লাহ থেকে অনুরূপ কথা আমাদের কাছে এসেছে জ্ঞানের অর্ধেক বলেছেন এই কারণে যে মানুষের জ্ঞানের দুটো দিক এক এক্সটার্নাল আর একটা হলো ইন্টারনাল অর্থাৎ জ্ঞান কিংবা কাজকর্মের বহির্গত দিক আরেকটা হচ্ছে আভ্যন্তরীণ দিক বহির্গত দিক হচ্ছে বাহ্যিক আমলগুলো আর আভ্যন্তরীণ দিকটা হচ্ছে যেটা অন্তরের নিয়তের সাথে সংশ্লিষ্ট অতএব সকল জ্ঞান অথবা সকল কাজ দুভাগে বিভক্ত হওয়ায় নিয়তের সাথে সংশ্লিষ্টগুলো হচ্ছে অর্ধেক ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ এবং ইমাম শাফি রাহমাহুল্লাহ সহ আরও অনেক ওলামাই কেরাম এই হাদিসটিকে জ্ঞানের তিন ভাগের এক ভাগও বলেছেন সেটি হচ্ছে এরকম যে অনেকগুলো আমল করা হয় কলব বা অন্তর দিয়ে কিছু আমল করা হয় লিসান বা জিব্বা দিয়ে এবং বাকি আমলগুলো করা হয় বাহ্যিক যে অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলো দিয়ে তাহলে আমলগুলোর এই যে তিনটা বৈশিষ্ট্য আমরা দেখলাম একটা বৈশিষ্ট্য হচ্ছে অন্তর দিয়ে আমল করা ফলে এদিক থেকে এটা দিনের তিন ভাগের এক ভাগ হলো দিনের যত আমল আছে তার অথবা জ্ঞানের যতগুলো তথ্য আছে সবগুলোর তিন ভাগের এক ভাগ হচ্ছে হৃদয়ের সাথে রিলেটেড এভাবে আমরা দেখি ওলামাইকেরাম এই হাদিসটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এবং হাদিসটির ভাষ্য সেটা প্রমাণিত ইন্নামাল আমল বিন নিয়াত এর ব্যাখ্যা আমরা বিগত পর্বে আপনাদের কাছে পেশ করেছিলাম যে দুটো অর্থ করা হয়েছে একটি হচ্ছে আমলের সওয়াব নিয়ত অনুযায়ী নির্ধারিত হয় অর্থাৎ কেউ যদি নিয়ত করেন তাহলে তিনি আমলের স্বভাব পাবেন আর যদি নিয়ত না করেন তাহলে তিনি আমলের স্বভাব পাবেন না এটা একটা অর্থ দ্বিতীয় আরেকটি অর্থ হচ্ছে ইন্নামা সাহাতুল আমালে নিয়াত ইন্নামাল আমাল আই ইন্নামা সাহাতুল আমালে নিয়াত আমল শুদ্ধ হওয়া না হওয়াটা নির্ভর করে নিয়তের উপর নিয়ত যদি শুদ্ধ হয় তাহলে আমল শুদ্ধ হবে নিয়ত যদি না থাকে নিয়ত করাই হলো না অথবা নিয়তটা ভুলভাবে করা হলো তাহলে আমলটা শুদ্ধ হবে না এই অর্থটি অধিকাংশ ওলামাইকেরাম গ্রহণ করেছেন এবং এটাই এখানে প্রণিধানযোগ্য কারণ অন্য হাদিসে তো এসেছে আলা ইন্না ফিল জাসাদ মুলগাতান ইদা সলহাত সলহাল জাসাদু কুল্লু ওয়াইদা ফাসাদাত আল জাসাদু কুল্লু আলা ওহিয়াল কাল্প যে মানুষের শরীরের মধ্যে একটা পিণ্ড আছে যেটি পরিশুদ্ধ হলে তখন তার শরীরটাও পরিশুদ্ধ থাকে সলেহ থাকে সুস্থ থাকে আর যদি সেটা বিপর্যস্ত হয় নষ্ট হয়ে যায় তাহলে তার শরীরটাও নষ্ট নষ্ট হয়ে যায় তার পুরো শরীরটা নষ্ট হয়ে যায় এবং সেই মদগাহ বা সেই পিণ্ডটা হচ্ছে শরীরের যে অংশ সেটি হচ্ছে কাল্ব সেটি হচ্ছে হৃদয় কারণ হৃদয় দিয়ে মানুষ যা চিন্তা করে মানুষ যা নিয়ত করে মানুষ যা আকাঙ্ক্ষা করে সেগুলো যদি শুদ্ধ হয় তাহলে তার একটা ছাপ একটা প্রভাব পড়বে তার বাহ্যিক আমল তার আচরণের মধ্যে ফলে এখানে নিয়তের গুরুত্ব এবং আমরা দেখি আল কোরআনের মধ্যেও মহান আল্লাহ তালা নিয়তের বিশুদ্ধতার কথা এখলাসের কথা বারবার বর্ণনা করেছেন ওয়ামা উমেরু ইল্লালি আবুদুল্লাহ মুখলসিন আল্লাহদ্দিন হুনাফা ওয়ুকিম উসলাত ওয়ুতুজ জাকাত ওয়াদ আলী কাদিন কাইয়েমা সোরা আল বাইয়েনার পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে ওয়ামা উমেরু ইল্লালি আবুদুল্লাহ এই নির্দেশই দেওয়া হয়েছে যেন তারা আল্লাহর ইবাদত করে মুখলসিন আল্লাহদ্দিন দিনকে তার জন্য একনিষ্ঠ করে নিয়ে নিষ্ঠতার সাথে তারা যেন আল্লাহর ইবাদত করে এই নিষ্ঠতাটা কি এটা হচ্ছে এখলাস এই এখলাসটাই হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা যেখানে এখলাস নেই সেখানে নিয়তের পরিশুদ্ধতা নেই এখলাসবিহীন যে কোনো আমল সেটাকে আমরা বলবো যে নিয়তবিহীন অতএব আমাদের মুসলিম ভাই বোনেরা যখনই কোনো কাজ করবেন সেখানে অবশ্যই তার এখলাস থাকতে হবে আর এখলাস মানে হচ্ছে আল্লাহ সন্তুষ্টের জন্য কাজ করা শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্যে এবং আল্লাহর ওয়াস্তে আল্লাহর উদ্দেশ্যে কাজ করা এটা হচ্ছে এখলাস এবং এটা হচ্ছে নিয়তের পরিশুদ্ধতা আমরা যখন সালাত আদায় করব তখন সালাদটা হবে শুধু আল্লাহর জন্য ইন্না সালাতি অনুসুকি ওমা হিয়াইয়া ওমা ইল্লাহ রাবুল আলমিন আমার সালাত আমার ইবাদত আমার জীবন আমার বরণ সবই রব্বুল আলমিন আল্লাহর জন্যে এই যে একটা বিষয় এটা হচ্ছে আসলে এখলাসের এবং বিশুদ্ধ নিয়তের একটা বিশেষ দিক আল্লাহ বলছেন ও আতিমুল হাজ আমরাত আলিল্লাহ হজ এবং অমরা আল্লাহর ওয়াস্তে তোমরা পরিপূর্ণ করো তাহলে হজ এবং অমরা আল্লাহর জন্য করতে হবে দেশ দেখার জন্য নয় মক্কা ভিজিট করার জন্য নয় কিংবা আলহাজ হওয়ার জন্য নয় এভাবে আমরা দেখি প্রত্যেকটা ইবাদত বরং প্রত্যেকটা কাজ যেগুলোতে বান্দা আল্লাহর কাছে সওয়াবের আশা করে এই যে সওয়াবের আশাটা এটাও কিন্তু নিয়তের পরিশুদ্ধ হওয়ার একটা আলামত আল্লাহর কাছেই সওয়াবের আশা করবে আর কারো কাছে নয় সে বিনিময় চাইবে আল্লাহর কাছে সে রেজামন্দি তলব করবে অন্বেষণ করবে শুধু আল্লাহর রেজামন্দি আর কোনো কিছু কোনো উদ্দেশ্যে সে করবে না ইবাদতের কাজগুলো আর কোনো উদ্দেশ্যে সে করবে না সে যখন দান খারাত করবে সে যখন সাদাকা করবে সে যখন দবেহ করবে আল্লাহর ওয়াস্তে করবে সে যখন আল্লাহর অস্তে এবং আল্লাহর নামে সে যখন কোরবানি করবে আল্লাহর নামে এবং আল্লাহর উদ্দেশ্যে সে কোরবানি করবে এভাবে যত ভালো ভালো আমল আছে সিয়াম পালন করবে সে তখন আল্লাহকে খুশি করার জন্য সিয়াম পালন করবে বরং সিয়াম তো আল্লাহকে খুশি করার জন্য আর অন্য কোনো উদ্দেশ্যে করাই যায় না সিয়াম তো শুদ্ধ হবে তখন যখন সে গোপনেও সে সিয়ামটাকে মেনটেন করবে প্রকাশ্যে সিয়াম রাখলো মানুষ জানলো সে রোজাদার আর গোপনেও সে সিয়ামকে পালন করলো কারণ গোপনেও সে জানে যে আল্লাহ তাকে দেখছেন ফলে গোপনে কেউ না দেখলেও যদি সে খেয়ে ফেলে মানুষ তাকে রোজাদার মনে করলো কিন্তু সে রোজাদার হলো না এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি নিয়তের পরিশুদ্ধতা এখলাস এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ অতএব নিয়ত দ্বারাই আমল পরিশুদ্ধ থাকে নিয়ত ছাড়া আমল শুদ্ধ হয় না এই অর্থটাই অধিক সঙ্গত এ হাদিস থেকে আমরা আরেকটা আলোচনা দেখি যেখানে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ওয়া ইন্নামা লিকুল্লিমরি ইম্মা নাওয়া প্রত্যেক ব্যক্তির সব কিছুর যাচাই হবে তার নিয়তের ভিত্তিতে একটা ভালো কাজ করা হলো কিন্তু নিয়ত সেখানে পরিশুদ্ধ ছিল না যদি এটাই হয় তাহলে এই কাজটা আল্লাহর কাছে গৃহীত হবে না সালাদটা খুব সুন্দর করে কেউ আদায় করলো কিন্তু তার উদ্দেশ্য আল্লাহর রেজামন্দি যদি না হয় আল্লাহর উদ্দেশ্য যদি না পড়ে তাহলে সালাদটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না বরং তার জন্য তাই বরাদ্দ থাকবে যা সে নিয়ত করেছিল অর্থাৎ আল্লাহ তালা এখানে মানুষের নিয়তের দিকে তাকাবেন নিয়তটাকে কনসিডার করবেন এবং নিয়ত অনুযায়ী আল্লাহ তালা সিদ্ধান্ত দেবেন একটা হাদিসের মধ্যে এভাবে স্পষ্টভাবে এসছে ইন্নাল্লাহা লায়ান্দুরু ইলা সুয়ারিকুম ইয়ান্দুর ইলা কুলুবিকুম আমালিকুম আল্লাহ তালা তোমাদের অ্যাপিয়ারেন্স তোমাদের চেহারার দিকে তাকান না তিনি তাকান তোমাদের কলবের দিকে তোমাদের আমলের দিকে কলবটা হচ্ছে যেখানে নিয়ত করা হয় পরিশুদ্ধ পরিচ্ছন্ন নিয়ত করা হয় যেখানে ইখলাসটাকে পোষণ করা হয় ধরে রাখা হয় এবং এরপর আমলের দিকে কারণ সে আমলটা এই নিয়তের সাথে একটা সংযোগ রাখে একটা সাজুজ্য রাখে একটা সঙ্গতি বিধান করে বলেই আল্লাহ তালা নিয়ত এবং সে অনুযায়ী আমলের দিকে আল্লাহ তালা তাকেন সেটাকে তাকান এবং সেটাকে কনসিডার করেন ফমান কানাত হিজরা তুহু ইলা দুনিয়া ইউসি বুহা আও ইলা মরাতিনিয়ান কে হোহা এই যে এবারটা বলা হয় যার হিজরত হবে আল্লাহ দুনিয়ার দিকে যা সে পেতে চায় এবং কোনো মহিলার দিকে যাকে সে বিবাহ করবে ফাহিজরাতুল মা হাজার ইলাই তাহলে তার হিজরত যে উদ্দেশ্যে সে করেছে সেই হিসাবে গণ্য হবে আমরা অন্য অন্য রেওয়ায়তগুলোতে আরেকটু অতিরিক্ত অংশ পাই সেখানে বলা হয়েছে ফামান কানাত হিজরাত হুইল আল্লাহ ওরাসুলহি ফাহিজরাত হুইল আল্লাহি ওরাসুলহি তারপরে এই শেষের অংশটুকু এসেছে মাঝখানের অংশটুকু যেটা বোখারির এই বর্ণনায় প্রথম হাদিসটির মধ্যে আসেনি তার অর্থ হলো যার হিজরত হবে আল্লাহ এবং তার রাসুলের দিকে তার হিজরত আল্লাহ এবং রাসুলের দিকে হয়েছে বলেই গণ্য হবে এখানে হিজরত কথাটা একটু সামান্য ব্যাখ্যার দাবি রাখে হাজারা ইয়াহজুরু মানে হচ্ছে ত্যাগ করা আয়াত তার্ক আল হিজরু আল আয় অথবা আল হিজরাতু আয় আত্তার্ক তরক করা হাজারা ইউহাজিরু ফাহুয়া মুহাজার যেমন আরবিতে বাবে মুফালা থেকে বলা হয় এই হাজারা মানে হচ্ছে হিজরত করা যেটাকে আমরা ইমিগ্রেশন বলি এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া এটা হচ্ছে হিজরতের বা মহাজারা শব্দটির হিজরা ওল মহাজরা এর শাব্দিক অর্থ এক দেশ থেকে আরেক দেশ তরক করা রুট অর্থটা হচ্ছে পরিত্যাগ করা কোনো কিছু পরিত্যাগ করা আর আবিধানিক আরেকটা অর্থ হচ্ছে এক দেশ থেকে আরেক দেশে যাওয়া মাইগ্রেটেড হওয়া এটা হচ্ছে হিজরা আর শরীয়তের পরিভাষায় হিজরাতের একটা অর্থ আছে সেটা হচ্ছে যেখানে ইসলাম প্রতিষ্ঠিত নেই যেটা দারুল কুফর অথবা সেটা মুসলিম কোনো স্টেট নয় অথবা যেখানে ইসলাম পালন করা যাচ্ছে না এমন জায়গা থেকে দারুল ইসলাম অথবা যেখানে ইসলাম সহজে পালন করা যায় এমন জায়গায় হিজরত করা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে রাসুল সাল্লাহ সাল্লামের তরিকা অনুযায়ী এটাই হচ্ছে হিজরা এটা শরীয়তের পরিভাষা হিজরত বলে গণ্য হবে এবং এর জন্য যে বিশাল ফজিলত সেই ফজিলত ওই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হবে আমরা দেখি যে রাসুল সাল্লাহ সাল্লাম যখন মক্কা অবস্থান করছিলেন মক্কার কোরাইশ এবং মুশ্রিকদের অত্যাচার অতিষ্ঠ হয়ে রাসুল সাল্লাহ সাল্লাম মুসলমানদের এক দলকে অনুমতি দিলেন তারা আবিসিনিয়ায় যেটাকে আমরা হাবাসা বলি আবিসিনিয়ায় হিজরত করার যদিও আবিসিনিয়া তখন মুসলিম রাষ্ট্র ছিল না কিন্তু সেখানে তারা নিজ নিজ দিনের নির্দেশগুলো পালন করার জন্য একটা নিরাপদ স্থান হিসাবে সেখানে জায়গা পেয়েছিল বলেই সেই হিজরাতের অনুমতি শরিয়াতে দেওয়া হয়েছিল আবার যখন দেখি যে মদিনায় রাসুল সাল্লা সাল্লাম নিজেই হিজরত করলেন শুরুতে তিনি যখন হিজরত করেন তখন তো সেটি আর মুসলিম রাষ্ট্র ইসলামী রাষ্ট্র ছিল না কিন্তু তিনি হিজরত করার পরে সেখানে যে ইসলামী রাষ্ট্র গড়ে তোলেন পরবর্তীতে অন্যান্য মুসলিমরা মক্কা কিংবা অন্যান্য নিজ নিজ এলাকা ত্যাগ করে যেখানে কুফুরি প্রতিষ্ঠিত ছিল সেখান থেকে এ দারুল ইসলামে তারা হিজরত করলেন অতএব এটি হচ্ছে হিজরা হিজরার মূল স্পিরিটটা কিন্তু হচ্ছে যে আল্লাহ তালা অপছন্দ করেন অথবা যে আল্লাহ তালাকে রাগান্বিত করে সেই সমস্ত কাজকে তরক করা অথবা যে কাজগুলো করলে আল্লাহ তালা শাস্তি দেন সেগুলোকে তরক করা সেগুলোকে পরিত্যাগ করা অতএব হিজরাতের এই মূল স্পিরিট সবসময় একজন মুসলমানের মধ্যে থাকতে হবে এটি হচ্ছে আসলে মূল কথা এবং সেই হিজরাতটা এই ছোট একটা রুট লেভেল থেকে শুরু করে করে সেটা বড় হিজরতে পরিণত হতে পারে যখন ব্যক্তি কোনো এক জায়গায় অবস্থান করেন যেখানে তার দিনকে তিনি প্রতিষ্ঠিত করতে পারছেন না দিনকে মেনে চলতে পারছেন না দিনের অনেক জরুরি বিষয়গুলো তার পালন করা কঠিন হয়ে দাঁড়ায় সেখান থেকে তিনি আসলে যেখানে দিনকে পালন করতে পারবেন সেখানে যাবেন এটাও হিজরতের বর্তমান পারিভাষিক অর্থের মধ্যে পড়ে আজকের বিশ্বে আমরা দেখি যে অনেকেই বিভিন্ন জায়গায় চাকুরির উদ্দেশ্যে তারা মাইগ্রেটেড হচ্ছেন হিজরত করছেন কিন্তু যদি এমনটি হয় যে তিনি যেখানে রুটি রোজগারের জন্য হিজরত করলেন অথচ সেখানে তার দিনকে প্রতিষ্ঠিত রাখতে পারছেন না তাহলে তাকে আবারও ফার্দার হিজরত করতে হবে যেখানে তিনি দিনকে প্রতিষ্ঠিত রাখতে পারবেন কারণ দিনের প্রোটেকশন দিনের সংরক্ষণ এটা মুসলিমদের কাছে এক নম্বর প্রায়োরিটি সুতরাং সেই প্রায়োরিটিকে রক্ষা করার জন্যে দিনকে এক নম্বর রাখতে হবে এবং সেই আলোকেই ব্যক্তি কোথায় হিজরত করবে বা কোথায় থাকবে কোথায় তার আবাস ভূমি হিসাবে গ্রহণ করবে সেটি নির্ভর করবে শেষের যে অংশটা আমরা পড়লাম বখারিতে যেটি এসেছে যে কোনো ব্যক্তি যদি কোনো দুনিয়ার উদ্দেশ্যে হিজরত করেন অথবা কোনো মহিলার উদ্দেশ্যে যাকে তিনি বিবাহ করবেন হিজরত করেন তাহলে কিন্তু এই হিজরতটা শরীয়তে সে হিজরত হিসাবে গণ্য হবে না যেহেতু এটা আসলে দিনের উদ্দেশ্যে করা হয়নি দিনকে প্রোটেক্ট করার জন্য দিনকে হেফাজত করার জন্য অথবা দিনের নির্দেশকে মান্য করার জন্য দিনই পরিবেশ পাওয়ার জন্য এ হিজরত করা হয়নি ফলে সে হিজরতটা শরীয়তের দৃষ্টিতে হিজরত হিসাবে গণ্য হবে না বরং তার হিজরতটা এটা আক্ষরিক অর্থে একটা হিজরত হবে এবং তার নিয়ত অনুযায়ী সে হিজরতের ফয়সালা শরিয়াতে দেওয়া হবে আল্লাহ তালা তাকে তার নিয়ত যদি হিজরতের না থাকে তাহলে হিজরতের তাকে এখানে দেবেন না তো এই হাদিসগুলো এই হাদিসের মূল বক্তব্য থেকে প্রিয় দর্শক আমরা সর্বপ্রথম যে জিনিসটা শিক্ষা পাই সেটি হলো নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি একটি কাজ নিয়তের বিশুদ্ধতা অত্যন্ত জরুরি একটি কাজ দ্বিতীয় যে শিক্ষা সেটি হচ্ছে নিয়ত বিশুদ্ধ না হলে আমল শুদ্ধ হবে না কারণ এখানে বলা হচ্ছে ইন্নামাল আমালু বিন নিয়াত আই লা আমালা ইল্লা বিন নিয়া নিয়ত ছাড়া কোনো আমলই নেই কোনো আমলই শুদ্ধ হয় না ফলে দ্বিতীয় শিক্ষা পেলাম যে নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে আমলটার কোনো সারাই মর্যাদা এবং সওয়াব শরিয়াতে আসলে থাকবে না আল্লাহর কাছে থাকবে না তৃতীয়ত যে জিনিসটা সেটি হচ্ছে যে কোনো আমল যদি রাসুল সাল্লা সাল্লামের বিশুদ্ধ তরিকা অনুযায়ী করা হয় তাহলে সে আমলটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সে হিজরতটাই যেটা আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী আল্লাহ এবং রসুলের আল্লাহর উদ্দেশ্যে রসুলের তরিকা অনুযায়ী করা হয় তাহলে সে হিজরতটাই শরীয়তে সেরাই হিজরত বা দিনই হিজরত হিসাবে গণ্য হবে এভাবে সকল আমলকে আমরা কিয়াস করতে পারি অর্থাৎ অন্য যে কোনো আমলের ক্ষেত্রেও যে কোনো ভালো কাজের ক্ষেত্রে দান খয়রাতের ক্ষেত্রে সে একই নিয়ম প্রযোজ্য হবে যে কাজটা যদি আল্লাহকে খুশি করার জন্য করা হয় এবং রাসুল সাল্লাহ সাল্লামের সন্ন্য অনুযায়ী পারফর্ম করা হয় সম্পাদন করা হয় তাহলে সেই কাজটা এই মর্যাদা পাবে এবং সওয়াবের দাবিদার হিসাবে গণ্য হবে চার নম্বর যে শিক্ষাটা সেটি হচ্ছে যদি কেউ দুনিয়ার উদ্দেশ্যে কোনো কাজ করে সেটা হিজরত হোক যে কোনো আমল হোক তাহলে সে কাজটা দুনিয়ার উদ্দেশ্যে হয়েছে বলে গণ্য হবে এবং সে কাজটা আল্লাহর উদ্দেশ্যে হয়েছে বলে গণ্য হবে না একইভাবে যদি কেউ কোনো ব্যক্তির জন্য অথবা কোনো ব্যক্তির আকর্ষণ স্বরূপ কোনো কাজ করে কোনো ব্যক্তিকে খুশি করার জন্য কাজ করে তাহলে সে কাজটাও আল্লাহর কাজ হিসাবে গণ্য হবে না যদিও আদতে মূলত সেটি কাজ আল্লাহর কিন্তু আমরা আল্লাহকে খুশি করার জন্য করলাম না করলাম শুধু আল্লাহর কোনো বান্দাকে খুশি করার জন্য সেক্ষেত্রে সেটাও আল্লাহর কাছে ধর্তব্য হবে না অতএব কনক্লুশনে আমরা বলবো সারাংশের মধ্যে গিয়ে আমরা বলবো যে আল্লাহকে খুশি করার জন্যে তার রাসুল সাল্লাহ সাল্লামের যে সুন্না আমাদের কাছে এসেছে সে সুন্না ভিত্তিক সহি সুন্না ভিত্তিক যদি আমরা আমল করি তাহলেই প্রত্যেকটা কাজ গুরুত্বপূর্ণ ফরজ থেকে আরম্ভ করে ছোট মোস্তাহাব পর্যন্ত প্রত্যেকটা কাজ আল্লাহর কাছে সারি মর্যাদা পাবে এবং আল্লাহর কাছে আমরা সওয়াব ও রিওয়ার্ড পাওয়ার আশা করতে পারি দর্শক আসুন আমরা সেভাবে আমাদের জীবনটাকে গড়ি হাদিস থেকে সে শিক্ষা আমরা গ্রহণ করি